সুরা আল করিয়া بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তালার নামে এক মহা বিপর্যয় সৃষ্টিকারী দুর্যোগ কি সে মহা দুর্যোগ তুমি জানো সে মহা দুর্যোগটা কি এ হচ্ছে এমন একদিন যেদিন মানুষগুলো পতঙ্গের মতো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়বে পাহাড়গুলো রং বেরঙের ধুনা তুলার মতো হবে অতপর যার ওজনের পাল্লা ভারী হবে সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে আর যার ওজনের পাল্লা হালকা হবে হাবিয়া দোজকি হবে তার আশ্রয় দায়িনী মা তুমি কি জানো সে ভয়াল আজাবের গর্তটি কি তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক বিশাল কুণ্ডলী